ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন খায়বারবাসীরা আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর হাত পা ভেঙে দিল তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন ভাষণ দিতে দাঁড়ালেন এবং বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খায়বারের ইয়াহুদীদের সঙ্গে তাদের মাল সম্পত্তি সম্পর্কে চুক্তি করেছিলেন এবং বলেছিলেন আল্লাহ তালা যতদিন তোমাদের রাখেন ততদিন আমরাও তোমাদের রাখব এই অবস্থায় আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন তার নিজ সম্পত্তি দেখাশোনা করার জন্য খায়বার গমন করলে রাতে তার উপর আক্রমণ করা হয় এবং তার দুটি হাত পা ভেঙে দেয়া হয় সেখানে ইয়াহুদিরা ব্যতীত আমাদের আর কোনো শত্রু নেই তারাই আমাদের দুশ্মন তাদের উপর আমাদের সন্দেহ হয় অতএব আমি তাদের নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছি উমর রদিল্লাহতালাহ্ন যখন এ ব্যাপারে তার দৃঢ় মত প্রকাশ করলেন তখন আবু হুকায়ক গোত্রের এক ব্যক্তি এসে বলল হে আমিরুল মুমিনিন আপনি কি আমাদেরকে খায়বার হতে বের করে দিবেন অথচ মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে এখানে অবস্থানের অনুমতি দিয়েছিলেন আর উক্ত সম্পত্তির ব্যাপারে আমাদের সঙ্গে বর্গা চাষের ব্যবস্থা করেন এবং আমাদের এ শর্তে দেন উমর রাদিল্লাহ তাল্লাহ্ন বললেন তুমি কি মনে করেছ যে আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সে উক্তি ভুলে গিয়েছি তোমার কি অবস্থা হবে যখন তোমাকে খাইবার থেকে বের করে দেওয়া হবে এবং তোমার উটগুলো রাতের পর রাত তোমাকে নিয়ে ছুটে চলবে সে বলল এটা তো আবুল কাসিমের বিদ্রুপাত্মক উক্তি ছিল উমর আদিল্লা তাল্লাহ্ন বললেন হে আল্লাহর দুশ্মন তুমি মিথ্যা বলছ অতপর উমর আদিল্লাহ তাল্লাহ্ন তাদের নির্বাসিত করেন এবং তাদের ফল ফসল মালামাল উট লাগাম রজ্জু ইত্যাদি দ্রব্যের মূল্য দিয়ে দেন রিওয়ায়তটি হাম্মাদ ইবনু সালামার রহমতুল্লা আলহি উমর আদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নাবি সাল্লাহ আলাইসাল্লাম থেকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন